সৈয়দুল আম্বিয়া নবী সৈয়দুল আনাম সৈয়দুল আম্বিয়া নবী সৈয়দুল বাশার আমার অন্তর কাদে ভিড়হে তোমার আমার অন্তর কাদে ভিড়হে তোমার সৈয়দুল আম্বিয়া নবী সৈয়দুল বাশার সৈয়দুল আম্বিয়া নবী সৈয়দুল বাশার আমার অন্তর তোমার আমার অন্তর কাঁদে বিরহে তোমার আসমান কাঁদে জমিন কাঁদে তোমারি প্রেমে চায় শুধু তোমার দেখা এই ভুবনে আসমান কাঁদে জমিন কাঁদে তোমারি প্রেমে চায় শুধু তোমার দেখা এই ভুবনে সবাই শুধু চায় তোমার প্রেমের অধিকার সবাই শুধু চায় তোমার প্রেমের আমারি অন্তর কাঁদে বিরহে তোমার আমারি অন্তর কাঁদে বিরহে তোমার সৈয়দুল আম্বিয়া নবী সৈয়দুল বাসাদ সৈয়দুল আম্বিয়া নবী সৈয়দুল বাসাদ আমারি অন্তর কাঁদে বিরহে তোমার আমারি অন্তর কাঁদে বিরহে তোমার মোহাম্মদ মুস্তফা যে মুক্তির দিশারি তোমারই উসিলায় দেব ফুল সিরাত পারি মোহাম্মদ মুস্তফা যে মুক্তির দিশারি তোমারই উসিলায় দেব ফুল সিরাত পারি উসিলা বিনে তোমার না হবে না জাত উসিলা বিনে তোমার না হবে না জাত আমারই অন্তর কাঁদে বিরহে তোমার আমারই অন্তর কাঁদে বিরহে তোমার সৈয়দুল আম্বিয়া নবী সৈয়দুল বাসাদ সৈয়দুল আম্বিয়া নবী সৈয়দুল বাসাদ আমারই অন্তর কাদে বিরহে তোমার আমারই অন্তর কাদে বিরহে তোমার রাত্রি নিশি আধার যখন চারিদিক ভরে তোমার বিরহে আমার করুণা ঝরে রাত্রি নিশি আধার যখন চারিদিক ভরে তোমার বিরহে আমার করুণা ঝরে স্বপ্ন যুগে তুমি দেখা দাও একবার স্বপ্ন যুগে তুমি দেখা দাও একবার আমার অন্তর কাঁদে বিরহে তোমার আমার অন্তর কাঁদে বিরহে তোমার সৈয়দুল আম্বিয়া নবী সৈয়দুল বাসার সৈয়দুল আম্বিয়া নবী সৈয়দুল বাসার আমার অন্তর কাঁদে বিরহে তোমার আমারই অন্তর কাঁদে বিরহে তোমার সৈয়দুল আম্বিয়া নবী সৈয়দুল আনাম সৈয়দুল আম্বিয়া নবী সৈয়দুল বাশার আমারই অন্তর কাঁদে বিরহে তোমার আমারই অন্তর কাঁদে বিরহে তোমার আমারই অন্তর কাঁদে বিরহে তোমার